সাল্লা অনুসরণের পরেই হেদায়তের মাপকাঠি সাহবাগ রহিম জামাত তুই হচ্ছে একমাত্র আহলুসন্নত জামা এবং তারা আহলুসন্নত জামাতের আদর্শ আমাদের ধারাবাহিক আলোচনা আল আকিদ আল ওয়াসেতিয়া শেখুল ইসলাম ইমাম ইবনে রাহেমহল্লার আকিদার কিতাব থেকে চলছে আজকে পর্ব নম্বর হচ্ছে চৌত্রিশ আলোচনা শুরু হচ্ছে রসুল্লাহ সাল্লাহামের সাহাবাইকে রাম সম্পর্কে তাদের সম্পর্কে আমাদের করণীয় কি এবং তাদের ফজিলতের কিছু আলোচনা বলছেন ভাষ্যকার শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ আলওয়াজেব নাহবা আসাবে রসুল্লাহ সাল্লাম জিক্রে ফাজা এলহিম রসুল্লাহ সাল্লামের সাহাবাই কেরামদের সম্পর্কে আমাদের ভূমিকা বা আমাদের করণীয় এবং তাদের ফজিলত সম্পর্কে আলোচনা যেসব ফজিলত মহত্ব বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে কোরআন এবং সন্ন্যায় বলছেন ইমাম ইবিন তাইম রাহেমাহুল্লাহ অমিন ওসুল আহলি সুন্নত ওয়াল জামা সালামাত কুলুবহিম ওয়া আলসিনাতহিম লি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাত এবং ওয়াল জামাআত এর বুনিয়াদি যেসব বিশ্বাস রয়েছে বা দিনের যেসব মূল নীতি রয়েছে তার একটি হচ্ছে সাহাবাই কেরাম রেদওয়ান উল্লাহ তালা আলিম আজমাইন সম্পর্কে যে আহলে সুন্নতল জামাত তাদের অন্তরকে পরিষ্কার রাখবে সাফ রাখবে সাহাবাই কেরামগণ সম্পর্কে অন্তরকে পরিষ্কার রাখবে কি থেকে অন্তরকে পরিষ্কার রাখবে শেখ সাল ফজন হাফুজ আল্লাহ তালা বলছেন বিদ্বেষ থেকে মেনাল গিল্লে ওয়াল দে ওয়াল দে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে আর কোন রকমের অসৎ মনে কিছু রাখা তাদের সম্পর্কে ভুল ধারণা থেকে যেন অন্তরে কোনো ভুল ধারণা না থাকে বিদ্বেষ না থাকে কোনো শত্রুতা না থাকে বৈরিতা না থাকে এগুলো থেকে অন্তরকে পাক পবিত্র যারা রাখে সাহাবাই কেরামদের সম্পর্কে তারাই হচ্ছে আহলে সন্ন্যাতল জামা এটি হচ্ছে আহলে সন্ন্যতল জামাতের মূল নীতিমালার একটি অন্যতম নীতিমালা ওয়াল সেনাতহম এবং তারা তাদের জবান কেও পরিষ্কার রাখে সাফ রাখে রসুল্লাহ সাহাবাই কেরাম সম্পর্কে যেমন অন্তরকে সাফ রাখে তেমনি জবানকেও কি রাখে নিরাপদ রাখে বাঁচিয়ে রাখে বা সাফ রাখে কি থেকে মিনা তানে ওয়া লানে ও সাব্বে তাদের ওপর দোষারোপ করা থেকে তাদেরকে তিরস্কার করা থেকে তাদেরকে গালমন্দ করা থেকে এসব থেকে জবানকে সুরক্ষিত রাখবে বাঁচিয়ে রাখবে যেন জবান না খুলে কেউ তাদের সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে কেন বলছেন লেফাদহিম ওয়াসাবহিম শেখ সালফাজার বলছেন কাদের তাদের ফজিলত রয়েছে মহত্ব মর্যাদা রয়েছে কোরআন সন্না দলিলে আর তারা ইমান ইসলামের ক্ষেত্রে অগ্রগামী ওখতে সাসিম বে সোহবাতিন নবী সাল্লাম এবং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সংসর্গ তারাই পেয়েছেন পরের লোকেরা কেউ পায়নি সাহাবাই কেরাম ছাড়া আর কেউ নবী করিম সাল্লামের সোহবত বা সংসর্গ পায়নি যত বড় ব্যক্তি হোক না কেন যত বড় ইমাম হোক না কেন তবে ইন্দের মধ্যে যত বড় ইমাম হোক না কেন আবু হানিফা সাহেব মালিক আহমদ রাহমাল্লাহ মহাদ্দেশিন কেরাম যত বড় ইমাম আর মহাদেশ হয়ে যাক না কেন তারা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গী হয়ে ধন্য হন নাই সুতরাং এই ফজিলত একমাত্র সাহাবাইকার আমরা হাসিল করেছেন এছাড়া তিন নম্বরে সমস্ত উম্মতের ওপর সাহাবাই কেরামদের অবদান রয়েছে রসুরামের পরে রসুরামের কাছ থেকে তারা সরাসরি এলম শিখেছেন কোরআন সন্ন্যার দিন শিখেছেন হাকিদা শিখে ইবাদত শিখেছেন আখলাখ শিখেছেন হালাল হারাম শিখেছেন আর তারপরে পরবর্তী ওম্মদের কাছে আমানতের সাথে পৌঁছিয়ে দিয়েছেন তো আমাদের ওপর বড় হিসান অবদান রয়েছে কারণ লিয়ান্নাহম আল্লাদিন শরিয়াত থেকে তারাই বহন করেছেন হ্যাঁ, মুসলিমদের কাছে কাছে তারা পৌঁছিয়েছেন এছাড়া পাঁচ নম্বর বৈশিষ্ট্য সাহাবাই কেরামদের যে তারা রসুল উল্লাহামের সাথে জেহাদ করেছেন সর্বাত্মক মেহনত পরিশ্রম করেছেন এমনকি যান মাল সবকিছুর কোরবানি করেছেন অনেকে শাহাদাত বরণ করেছেন আর যারা শাহাদাত বরণ করেননি তারা শাহাদাতের জন্য আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছেন মাল কিছুরই পরোয়া করেননি এবং রসুর উল্লাহ পাশে দাঁড়িয়ে তারা সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন যেগুলি অন্য কারো নসিব হয় নাই কামা ওয়াসাফাহমুল্লাহ বেহিফি কৌলহি তালা যেমন আল্লাহ রবুল্লা আলমিন আহলে সোনতল জামাত সম্পর্কে তার এই বাণীতে এরশাদ করেছেন আহলে সোনতল জামাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ বলছেন যে পরবর্তীকালে যারা আসবে তারা এই চরিত্রের হবে রসুল্লাহ সাহাবাই কেরামদের সম্পর্কে কি আয়াত যা ও মিম্বা আদেহিম আর ওই সব লোকেরা যারা তাদের পরে আসবে কাদের পরে সাহাবাই কেরামদের পরে যারা আসবে অর্থাৎ তাবেইন তাবা তাবেইন ওই যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এমনকি কেয়ামত পর্যন্ত যারাই মমিন মমিনাত আসবে ওদের উচিত হবে যে তারা এই দোয়া বলবে সাহাবাই কেরামদের সম্পর্কে রব্বানা ফিরলানা ওয়ালি ইখওয়ানিনা বিল ইমান হে আমাদের রব হে আমাদের প্রতিপালক এগ ফিরলানা আমাদেরকে ক্ষমা করে দাও প্রথম আমাদেরকে ক্ষমা করো কোরআনে করিমের দুয়ার আয়াতগুলি গভীরভাবে যদি চিন্তা করে দেখেন প্রায় সবগুলি আয়াত দেখবেন যদি দোয়া থাকে মাগফেরাতের বা রহমতের আগে নিজের জন্য বা নিজেদের জন্য তারপরে অন্যদের জন্য এটি হচ্ছে কোরআন সন্না কোরআনী আদর্শ কোরআনের শিক্ষা এটি হচ্ছে রসুল্লাহ সাল্লা ইসলামের হাদিসের দোয়াগুলির শিক্ষা আগে নিজের জন্য দোয়া করবেন তারপরে অন্যদের জন্য এই যুক্তি নয় যে আমার ওপর বাপ মায়ের বড় হক রয়েছে জন্য বাপ মায়ের জন্য আগে দোয়া করবো তারপর আমার জন্য এবার এমন ইসলাম তা করেন রব্বে ফিরলি ওয়ালি ওয়ালে দইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ালি ওয়ালে দইয়া আমার পিতা মাতাকে ক্ষমা করো তাহলে বাপ মায়ের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে অন্য মোমেন মোমেনাতদের ক্ষেত্রে হ্যাঁ কি করবেন আল্লাহ আমাকে মাফ করো কারণ আমি প্রথম ভুল স্বীকার করছি আমি গুনাগার প্রথম এটা আমাকে স্বীকার করতে হবে আপনাকে স্বীকার করতে হবে তারপরে অন্যের কথা এবং নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবার চেষ্টা করতে তারপরে অন্যের ফিকির করতে হবে নিজের খোঁজ খবর নেই আর অন্যকে হেদায়তের জন্য ব্যস্ত আজকালকার কিছু আমাদের সৈয়াকিদার ভাইদের চরিত্র দেখা যায় না এটা তরিকা না নিজে যথেষ্ট এলম শিখেন আগে নিজে পড়েন আজকাল নেটের যুগে কোন একটা পোস্ট অনেক সময় নিজেও পড়ে না এক লাইন প্রথম খান পড়ে দেখলো আরে ভালোই তো মনে হচ্ছে বা অমুখের লিখা বা অমুখের লেকচার ও নিজের জীবনও শুনলো না শুধু শেয়ার করো শেয়ার করো ফেসবুকে শেয়ার করো গ্রুপে শেয়ার করো তাই না শেয়ার করো শুধু ইমোতে শেয়ার করো এক বালা মুসিবত করে দিয়েছে ভালা মুসিবত করে দিয়েছে কেউ শুনতে চায় না পড়তে চায় না তারপরে সময় নেই আর পোস্টের পোস্ট আসতেই আছে আসতে আছে নিজে শিখুন সামান্য কিছু গাইডলাইন করলেই হইল অল্প স্বল্প তারপরে তখন ও নিজেই খুঁজে নেবে যদি হেদায়তের তার যদি তাড়না থাকে চিন্তা থাকে যে আমি নিজে হেদায়ত হবো এলিম শিখবো তাহলে সে তাকে কি চাবিটা দিয়ে দেন ও চাবি খুলে কি করবে না করবে কতটা আহরণ করবে আর কতটা এলিম গ্রহণ করবে সে বুঝবে আর জবরদস্তি চাপিয়ে দিয়েছে আসতে আছে আসতে আছে খোলার সময় নেই সোনা তো দূর কথা খোলার সময় নেই এরকম বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে এক শ্রেণীর লোকেরা করেছে আল্লাহ হেদায়ত করে একটা বিজ্ঞাপন সতেরো বার করে একদিনেই একজন দিয়েছে ও ও দিয়েছে ওইটি আমিও দেব কেন একজন দিয়ে দিয়েছে হয়ে গেছে দেখা দেখি না ও নিজে দেখারও ফুরসত নেই যে অন্য কেউ দিয়েছে ওটা খুলে দেখি খুলেও না ওটা ও এখন নিজেই দিবে ও দেখবেন দেখবেন বিজ্ঞাপন রেপ করছে ঠিক আছে স্মরণ করাবার জন্যই যদি হয় তো একবার ধরেন এক সপ্তাহ আগে দেওয়া হয়েছে পুরাতন হয়ে গেছে ভুলে যেতে পারে আজকে বা কালকে প্রোগ্রামটা আছে আর একবার দিয়ে দেন ঠিক আছে কিন্তু সাথে সাথে পাঁচ দশ মিনিটের মধ্যে দু তিনজন সবাই শেয়ার করছে সবাই মহাব্বত করে সবাই শেয়ার করছে কেন নিজে শোনেন আগে নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে হবে ও আনফুসাকুম ও আহলিকুম তারপরে পরিবারকে আল্লাহ করার বলছে ঠিক তেমনি মাগফেরাতের ক্ষেত্রে মার্জনা কামনার ক্ষেত্রে রব্বানা না হে আমাদের আমাদেরকে ক্ষমা করো বলে ইমান আর আমাদের ওই সব ভাইদেরকে মাফ করো যারা আমাদের পূর্বে ইমানের সাথে চলে গেছে আর তাবেইনদের পূর্বে ইমানের সাথে কারা গেছেন তাবা তাবেইনদের পূর্বে ইমানের সাথে কারা গেছেন সাহাবাকেরাম এইভাবে ধারাবাহিক যদি নেন তো আপনি যতই একবারে শেষ জামানার লক্ষণ না কেন কেয়ামতের পূর্ব মুহূর্তেও যদি আসেন আর এই দোয়া করেন তো এক নম্বরে এই দোয়া হবে সাহাবাইকে রামগণ সম্পর্কে আর তারপরে অন্যদের জন্য ঠিক কিনা কারণ এই মাত্র প্রথম সারির মানুষ সাহাবাইকে রাম রদি আল্লাহ আনহম আজমাহিন এই উম্মতকে যদি ধরা হয় আর যদি মমেন মমেনাত আগের উম্মতের ধরা হয় তো দোয়াতে সংকীর্ণতা নেই আর দোয়াকে আপনার সংকুচিত করার কোনো প্রয়োজনও নেই তারাও সেই নেক দোয়াতে সামিল হইল এক তো হলো যে দোয়া মাকফেরাতুল মার্জনা নিজের জন্য আর সাহাবাই কেরামদের জন্য এখানে দোয়া কার জন্য করতে বলা হয়েছে তাহলে যারা পরে আসবে তাবেইনরা তারা বলবে তার তাবেইনরা কাদের জন্য দোয়া করবে সাহাবাই কেরামদের সম্পর্কে দোয়া করবে দোয়া করবে জবান ভালো কথা বলবে তাদের সম্পর্কে নেক দোয়া করবে কোনো বিরূপ মন্তব্য করবে না আর এটা তো হয়ে গেল জবানকে নিরাপদ রাখা সুরক্ষিত রাখা জবান খুলবেন না খারাপ কোনো বিষয় নিয়ে তুলেই হ্যাঁ, বিভ্রান্তির শিকার হেন আর অন্তর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাজ আলফি কলুবেনা গিল্লাল্লিল্লাদিন আমানু হে আল্লাহ আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ রেখো না লিল্লাদিন আমানু ওই সব লোকদের সম্পর্কে যারা ইমান নিয়ে এসেছে মমিনদের সম্পর্কে আর এই মতের প্রথম মমিন সাহাবাই কালামন তাহলে অন্তরকেও পরিষ্কার রাখতে হবে এই শিক্ষা দেওয়া হয়েছে আয়াতে বরং আল্লাহর কাছে আপনি দোয়া করছেন যে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার রাখা তৌফিক দাও হ্যাঁ এবং জবান দিয়ে আমার তাদের জন্য দোয়া করার তৌফিক দাও আমি দোয়া করছি রব্বা নাহি আমাদের রব ইন্না ইন্নাকা উফুর রাহিম নিশ্চয় তুমি রউফ মানে বড় দয়াশীল রাহিম জি দয়াবান বা দয়াময় কাছাকাছি এগুলির অর্থ সুরাতুল হাসরের আয়াত নম্বর দশ এই অধ্যায়টি ইমাবিন তাইমা রাহেমাহুল্লাহ যে আকিদা অস্ত্রেতে নিয়ে এসেছেন উদ্দেশ্য কি তারা এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করি তারপর একটি হাদিস আছে হাদিসটা পরে ব্যাখ্যা করব বলছেন শেখ সাহেব ফৌজান হাফিজাহুল্লাহ যে ওয়াগারাজু শেখ মিন আকদে হাদ আল ফসল আর রাদ্দু আল রাফেদ আল খাওয়ারিজ আল্লাযিনা ইয়াসুবুনা সাহাবা ওয়া ইউবগিদুনাহুম ওয়া ইজহাদুনা ফাদাইলাহুম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টি এই চ্যাপ্টারটি এই কিতাবে নিয়ে এসে রাফেজা শিয়াদের এবং খারেজি এই দুটো দল গোমরা দল সাহাবাই কেরামদের যুগেই গুমরাহির শিকার হয়েছিল বেরিয়েছিল প্রথম বেদাতি দল হচ্ছে মুসলিম দুটি একটি রাফেজা শিয়া আর একটা হচ্ছে খাওয়ারেজ রাফেজি আর শি এই দুটো দল পয়দা হয়েছে এই দুই দলের খণ্ডন করা উদ্দেশ্য হচ্ছে এই অধ্যায়টি কায়েম করে এই অধ্যায় কি বলা হইল যে আহলে সনাতাল জামাতের মূল নীতি হচ্ছে যে তারা তাদের অন্তরকে পরিষ্কার রাখবে সাহাবাইকারদের সম্পর্কে জওয়ানকে নিরাপদ রাখবে সুরক্ষিত রাখবে হ্যাঁ সাহাবাইকেরামদের সামনে কোনো খারাপ মন্তব্য করবে না উদ্দেশ্য হচ্ছে রদ করা রাফেজি শিয়াদের আর খারেজিদের কেন তা তাদের তাহলে ভ্রান্ত আঁকি দেখি বা তাদের ভ্রান্ত আচরণ কি বলছে আল্লাজিন সাহাবা যারা সাহাবাই কেরামদেরকে গালমন্দ করে তাদের সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে এবং তাদের ফজিলত আর তাদের গুণগুলিকে বৈশিষ্ট্যকে অস্বীকার করে বরং কাফের বলে কাফের বলে যেমন শিয়াদের কাছে রাফেজিদের কাছে পাঁচজন সাহাবি ছাড়া সব নাকি কাফের মোরতাদ হয়ে গেছিল নজরুল্লাহ এটা হচ্ছে রাফিজি শিয়াদের এই যারা ইসনা আশারিয়া বারো মাসুম এমামের ভ্রান্ত আকিদা বিশ্বাসী এই ইরানপন্থীরা এদের কাছে আর এদের মধ্যে এর চাইতো চরমপন্থী আছে যেমন এই এই দলগুলি তারপরে ইসমাইলি যতগুলি বাতেনি ফিরকা রয়েছে আগা খানি বোহরা এগুলোতে আরো চরমপন্থী এগুলিকে এই ইসনা আশারিয়া ইরানিরাও কাফের বলছে জি হ্যাঁ শিয়া এক শিয়া দল আর এক শিয়া দলকেও কাফের বলে তাদের জলুমাতুন বাজা তাদের কুফুরিগুলো এক এক শ্রেণীর এক দলের কুফুরি আর এক দলের কুফুরি চাইতে বাড়িয়া আর কিছু আছে হয়তো তা তাকফির করে না কিন্তু তারা সমালোচনা করে অথবা তারা বলে যে তৃতীয় খলিফা ওসমান নাহি আলী হইতেন বেশি হকদার যেমন জাইদিয়া সবচেয়ে হালকা ফিরকা যেটা আহলে সন্ন্যতের কাছাকাছি সেটা হচ্ছে জাইদিয়া ফিরকা জাইদিদের অবস্থান হচ্ছে ইয়ামানি এরাও ইরান থেকে ট্রেনিং নেওয়ার পরে এরা এখন চরমপন্থী হয়ে গেছে আর ওই জাইডি হয়ে নেই এরা হচ্ছে বর্তমান হুসি যাদেরকে হুথি বলছেন হ্যাঁ কেন সাকে টিএস করে হুথি ইংলিশে করে দিচ্ছে বা বাংলাতে তখন অনেকে হুথি লিখছে তো হুসি এ হুসি একটি সম্প্রদায় যারা এই মূলত জাইরিয়া ছিল কিন্তু এদের মুরব্বীরা হ্যাঁ এদের মোল্লাগুলো ইরান থেকে দীর্ঘদিন ট্রেনিং নিয়ে আসার কারণে এখন সাহাবাই কেরামদের সম্পর্কে চরমপন্থী হয়ে গেছে খোলাফার রাশেদের সম্পর্কে চরমপন্থী হয়ে গেছে সুতরাং এরাও ফিরে হয়ে গেছে কাফের বলে থাকে আসলে জাইদিরা তাকফির করতো না তাফজিলি ছিল তারা তাকফিরি ছিল না কি ছিল তারা তাফজিলি অর্থাৎ ফজিল দিত তারা আলী রাজি আল্লাহ তালাকে উসমান আজহার খেলাফতকে তারা আবাকার মুসাইখানের অস্বীকার করতো না কিন্তু এখন হুসিরা আবাকার কে কাফের বলে কে কাফের বলে এবং উসমানকে কাফের বলে সাহাবাই কে কাফের বলে আর এরা এখন আর ওই তাফজিলি নেই এরা হয়ে গেছে তাকফিরি হ্যাঁ সাহাবাইকরামদেরকে কাফের বলে আখ্যায়িত করেওয়ালা গুমরা পথভ্রষ্ট ফিরকে খাওয়ারেজ খারেজিরে রাফেজিদের বেশ কিছু বিষয় বিপরীত কিন্তু এই ক্ষেত্রে একসাথে মেলে যাচ্ছে সাহাবা কেরামদের বিশেষ একটি দলকে কাফের বলে আখ্যায়িত করার ক্ষেত্রে খারেজিরা যখন প্রথম বেরোলো আলী রাজিয়া আল্লাহর বিরুদ্ধে তখন তারা কাফের বলে ফতিয়া দিল যে আলী কাফের নজবুল্লাহ কাফের আমর কাফের আর এদের সাথে যত সহযোগিতা আছে দুই পক্ষে সবাই হচ্ছে কাফের সিফিনের সময় উভয় দল যারা ছিল তাতে তারা হচ্ছে হম কাফের খারেজিদের কাছে আর এই কাফের ফতুয়া দিয়ে তারা অস্ত্র ধরলো খুন করলো আলী রাজিয়াকে একই রাতে তাদের খুন করার প্ল্যান ছিল তিনজন তিন জায়গায় প্রস্তুত হয়ে আলী রাজনাকে খুন করার জন্য কুফাতে ইবনে মোলজাম খারিজি খুন করে দিল শাহাদ বরণ করলেন তিনি ফজরে সালাতে যাচ্ছিলেন আর ওই রাতে মাভিয়া রাজন খুন করার জন্য আর একজন নিযুক্ত ছিল কিন্তু আল্লাহ তার হায়াত রেখেছেন সুতরাং তিনি বেঁচে গেলেন ঠিকভাবে তার উপর আঘাতটা পড়ল না আর আমরিবিন আজকে মিশরে খুন করার জন্য আর একজন ওই দিনে রেডি হয়েছিল গেছে কিন্তু সেই দিন ফজর তিনি পড়তে আসে বেঁচে গেছে এরা হচ্ছে খারেজি পুরোপুরুষ খারেজিরা প্রথম তাকফির করে মানে মুসলিমদেরকে মুসলিমদের সম্পর্কে কোনো একটা কাবিরা গোনা করেছে সুতরাং কাফের হয়ে গেছে আর তাকফির যখন কাফের হয়ে গেছে তখন এদের রক্ত কি হয়ে গেছে হালাল হয়েছে এটা ছিল পুরোপুরুষ খারেজিরা বর্তমান যুগের খারেজি চরমপন্থীরা ঠিক ওই রকম মুসলিম শাসকদের তাদের ফাঁসেকির কারণে তাদের বিভিন্ন পাপাচারের কারণে অথবা তাদের সম্পর্কে যতটা তারা অপরাধ করে তার চেয়ে বড় অপরাধী মনে করে তাদের ওপর ফতোয়া প্রথম লাগালো কিসের তাকে ফিরে যে কাফের হয়ে গেছে কারণ কাফের যখন হয়ে গেল তখন কি হয়ে গেল রক্ত হালাল হয়ে গেল রক্ত হালাল হয়তো কি করবে এখন ওদেরকে যেখানে অক্ষণ করো বুঝতে পারছেন তো আজকালকার যারা এ দায়েশ আইএস আইএস বা আল কায়দা আর এইরকমই যতগুলি জঙ্গিগুলো রয়েছে এরা জেহাদ জেহাদ করেন এরা ফাসাদ করছে আর এরা হচ্ছে খারেজি বর্তমান যুগের খারেজি জি আর এইরকম খারেজি মনোভাব রাখে অস্ত্র হয়তো ধরে না কিন্তু সাহাবাই সম্পর্কে বিদ্বেষ যেমন শিয়া ঘাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে একটি বড় দল আছে আপনাদের জানা আছে সেই দলের নাম নাম বলার দরকার নেই তাই না এরা রাজনৈতিক হ্যাঁ তাদের তৎপরতায় চরম পন্থা অবলম্বন করে যে ক্ষমতা হাতে আসলে আমরা সব ঠিকঠাক করে নেব তখন মুসলিম শাসকদের বিভিন্ন পাপের কারণে বা বিভিন্ন ভুল ভ্রান্তির কারণে তারা কি করে তাদেরকে কাফের বলে না করে না সৌদি আরবের বিরুদ্ধে তারা লিখে আর বলে বলে না বলে না জি হ্যাঁ তার এইটা একটা দিক তাদের হ্যাঁ খারেজি হওয়ার আর একটা দিক হচ্ছে শিয়াদের সাথে তাদের মহব্বত ইরানের প্রশংসা হ্যাঁ খোমেনির প্রশংসা বাপের বেটা খোমেনি এরা হচ্ছে ওই রকমই এদের মধ্যে তাহলে খারেজি লক্ষণ আছে আর রাফেজি লক্ষণ আছে ভারত উপমহাদেশে যে দলটি হ্যাঁ ইসলামপন্থী নিজেদেরকে বলে ইসলামের নামে যারা গণতন্ত্রের রাজনীতিতে অংশ নিয়েছে তাদের মধ্যে খারিজি লক্ষণ আছে আর রাফেজি লক্ষণ আছে রাফেজি লক্ষণ এদিক দিয়ে আছে যে তারা হ্যাঁ ইরানের সমর্থক হ্যাঁ ইরানের প্রশংসাকারী তারা আর খারিজি এদিক থেকে যে মুসলিম শাসকের বিভিন্ন পাপাচারের কারণে তারা তাদেরকে কি করে তাকফির করে কাফের বলে এই দুটি কথা মনে রাখবেন জি যাতে করে এদের অনিষ্ট থেকে বেঁচে থাকেন কারণ এদেরকে আপনারা সন্নি মনে করছেন এরা আসলে সন্নি মানহাজের না এরা হচ্ছে ওই খারিজি মান তাদের মধ্যে খারিজি মানহাজও আছে আর রাফেজ মানহাজও আছে তো এখানে শিয়া আর খারেজিদের রদ করার উদ্দেশ্যে শেখুল ইসলাম তাইমা রাহমাল্লাহ এই অধ্যায়টি কায়েম করেছেন বলছেন আর ইমামের উদ্দেশ্য হচ্ছে যে আহলে সন্ন্যতল জামাত এই নোংরা মতবাদ থেকে এ ভ্রান্ত মতবাদ থেকে সম্পর্ক ছেদ করছে সম্পর্কহীন অর্থাৎ আহলে সন্ন্যতল জামাত না খারেজিদের তরিকাই আর না রাফেজির তরিকাই রাফেজিরা সমস্ত সাহাবাই কেরামকে কাফের বলে আর খারেজিরা আলী রাজিয়া তার সাথী সঙ্গীদেরকে মাবিয়া রাজা তার সাথী সঙ্গীদেরকে এই যে এই যখন মুসলিমদের মাঝে আপোষে যখন দ্বন্দ্ব বা লড়াই শুরু হলো সিফিনের বিশেষ করে এই জামালের যুদ্ধের পরে আর এই সিফিনের যুদ্ধ এই দুটো যুদ্ধের পর তখন তারা কি করলো তাকফির করতে শুরু করলো অনেক সাহাবাই কেরামদের এবং তাবেইনদের যারা আলী রাজনার সাথে ছিলেন অথবা আবিয়া রাজনার সাথে ছিলেন আহলুসাল জামাত নবী করিম সাল্লামের ইসলামের সাহাবাই কেরামদের সাথে আছেন অন্তর থেকে আর জবানের দিক থেকেও এবং আকিদা মানহাজ জি দিক থেকে এই আয়াতটি যে দুয়ার আয়াতটি কোরআনে কারিমে রয়েছে সেই আয়াতটি সুরে হাসরের তার আগের আয়াত যদি পড়ে দেখেন তার আগের আয়াতের ইল ফকার মহাজারিন আল্লাজিন দিয়ারি মহাজারিনদের কথা আলোচনা করা হয়েছে এই আয়াতে তারপর আয়াত ইমান মিন আনসারদের কথা বলা হয়েছে আর তারপরে বলা হচ্ছে তাহলে আট নয় নম্বর আয়াতে কথা আসলো আর দশ নম্বর আয়াতে বুঝছেন না যারা তাদের পরে এসছে তার মানে মহাজরিনদের পরে আর আনসারদের পরে যারা এসছে তারা এই দোয়া করবে ইমাম সৌকানি রহমতুল্লাহ আলী এই আয়াত সম্পর্কে তফসির করতে গিয়ে তিনি বলেছেন ফতুল কাদির তার তফসির রয়েছে পঞ্চম খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠায় আল্লাহ আমাদেরকে কি হুকুম করেছেন সাহাবাইকে আমাদের জন্য কি করতে হবে জবান থেকে দোয়া করতে হবে আর অন্তরকে সাফ রাখতে হবে শত্রুতা বিদ্বেষ থেকে জি হ্যাঁ তো বলছেন ফামাল্লাম ইয়াস্তল ফিল্লি সাহাবা আলাল অমুম যে জন্য ইস্তেফার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না না না এদের জন্য রাজি আল্লাহ বলবো না বা এদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না যদি এই মনোভাব কেউ রাখে ওয়াতুলবরিদান আল্লাহ আল্লাহর কাছে সন্তুষ্টি কামনা করল না তাদের জন্য রাজি আল্লাহ আনহম বলে ফাকাদ খালাফা আমার আল্লাহ ফি আয়াত তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে আদেশ করেছেন এই আয়াতে তার বিরুদ্ধাচরণ করলেন আল্লাহ বলছেন তারা এই করবে আর বলছে আমরা করবো না ফাইন ওয়াজাদফি কালবে ইল্লাহম দোয়া করতে আল্লাহ বলেছে দোয়া করলো না এক অপরাধ করলো বিরোধিতা করলো আয়াতে আর অন্তরে যদি তার সাথে সাথে বিদ্বেষ থাকে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান এই দলটির অধিকাংশ হ্যাঁ যারা তাদের সদস্য তাদের মধ্যে এই এই চরিত্র আছে অন্তরে মাভিয়া রাজিয়া সম্পর্কে চরম বিদ্বেষ চরম বিদ্বেষ জি এবং মাভিয়া রাজিয়া সাথে সাথে যেসব সাহাবাই কেরমগঞ্জ ছিলেন মনে করেন মহিরাবিন সভা বা আমরিন আস তাদের সব চরম বিদ্বেষ এবং তাদের কিতাব জানে আছে খেলাফত মৌলকিয়াত যদি পড়েন তো একবার মনে হচ্ছে বিষাক্ত করা আছে বিষাক্ত কিতাব জি হ্যাঁ তো আর এইসব যদি কেউ পড়ে তো বিদ্বেষ থেকে যাবে সুতরাং এই কোরআন একাডেমির আয়াতের বিরুদ্ধাচরণ করবে ফাইন ওয়াজাদা ফি কলবি গিল্লাল্লাহুম তারপরে যদি তার অন্তরে কোন রকমের বিদ্বেষ পায় অনুভব করে ফাকাদ আসা বহু নজগু মিনাস শয়তান তাহলে শয়তান তাকে কি করেছে তার অন্তরে কুমন্ত্রণ সৃষ্টি করেছে وحل بهم نصيب وافر من إحسان إحسان الله بعداوة أوليائه وخير أمة نبيه صلى الله عليه وسلم আর আল্লাহ রবুল আলমিনের নাফরমানির বড় একটা অংশ তাদের নসিবে ভাগ্যে জুটল আল্লাহর নাফরমানির বড় একটা অংশ কি করে আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী রাখা রসুল্লাহাম বা আম্বিয়াগণের পরে সবচেয়ে বড় আল্লাহর ওলি কারা সাহাবাহিক এতে উম্মতির ইজমা রয়েছে হানাফি শাহি মালিক আমি কারো ইখতলাফ নেই আল্লাদিস মহাদিস কারো ইখতলাফ নেই এমনকি আমাদের দেশে যারা বিদাতি মানে চরম বেদাতি কবর মাজার পূজার বেদা তারাকে যদি জিজ্ঞাসা করেন তো তারাও বলবে যে আম্বিয়া রসুলগণের পরে মর্যাদা হচ্ছে সাহাবাই কেরামদের কেউ যদি অন্তরে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে সাহাবাই কেরামদের সম্পর্ক তাহলে আল্লাহর আউলিয়াদের সাথে শত্রুতা রাখার মাধ্যমে আল্লাহর নাফার মানের বড় একটা অংশ ভাগ্যে যারা নবী সাল্লামের হ্যাঁ এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ানফাত আলাহ বাবু মিনাল খুজলান সুতরাং তাদের জন্য লাঞ্ছনার দ্বার খুলে যাবে যে লাঞ্ছনার দ্বার দিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে জাহান্ন ইয়াফেদবেহি আলা নারে জাহান্নম জাহান্নামে যাবে যেমন তোমার কথা নয় যে সাহাবাহ সাথে শত্রুতা রাখবে আর তুমি জান্নাতে চলে যাবে এত সহজ নয় হ্যাঁ, আমি ভুল বুঝেছিলাম আর ভুল করেছিলাম সম্পর্কে এরকম বিরূপ মনোভাব রেখে তাহলে হয়তো আল্লাহ গফর রাহিম লম্বা কথা বলেছেন তিনি এতটুকুই এই সম্পর্কে শুনিলাম এই আয়াত থেকে কি জানলাম যে মাসাইলগুলো ইস্তিমবাদ হল একটু শুনিয়ে দিই শেখ সাল ফজান সুন্দরকে আলোচনা করেছেন ছয়টি পয়েন্ট রয়েছে আয়াত এই একটি আয়াত দোয়া রব্বানা ফিল্লানা ওয়ালা ইখওয়ানিন আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম বলছেন যে এই আয়াতে প্রথম যে বিষয়টি আমরা জানলাম যে সাহাবা ইকরামদের ফজিলত রয়েছে যদি আল্লাহর কাছে এদের মর্যাদা ফজিলত না থাকে তো কেন আল্লাহ দোয়া করতে বলুন জি কেন লেসাব ইমান কারণ আল্লাহ বলছেন সাবাকুনা বিল ইমান তোমাদের আগে যারা ইমানের সাথে আগে চলে গেছে ইমান আগে নিয়ে এসছে আমার আগে তারা ইমানদার হয়েছে মমিন হয়েছে এই যে ফজিলত হাসিল হয়েছে যে তারা এই ওম্মতের প্রথম মমিন মমিনাত তারপরে দ্বিতীয় যে বিষয়টি জানতে পারলাম যে আহলুসন্নতাল জামাতের ফজিলত জানলাম এই আয়াত থেকে কারণ আহলে সুনতল জামাত কি করে সাহাবাই কেন্দ্রের জন্য দোয়া করে আর অন্তরকে পরিষ্কার রাখে জবানে ভালো কথা বলে তাদের সম্পর্কে আর অন্তরকে সাফ রাখে বলছেন ওফাদুল আহলি সুন্নাতে আহলে সুন্নাতের ফজিল জানতে পারে যারা ভালোবাসে সাহাবাই কেরামদেরকে কি আর যারা শত্রু তারা সাহাবাই কেরামদের সাথে তাদের নিন্দা জানতে পারলাম জি তিন নম্বর জানতে পারলাম যে সাহাবাই কেরামদের জন্য ইস্তেকফার ক্ষমা চাইতে হবে এবং অত্তারাজি আনহম তাদের জন্য আল্লাহ রেজা মন্দির দোয়া করতে হবে আল্লাহ আনহম অন্য যেমন রয়েছে রাজি আল্লাহ আনহম ওয়ারাজু আনহ আল্লাহ বলেছেন তো ওই দোয়া করবেন এছাড়াও আল্লাহ মকফুল্লিল মমিন মমিনাত তাতে প্রথম সারিতে তারাই আসবেন চার নম্বর যেটা জানতে পারলাম যে যারা আহলি সন্ন্যাত হবে তাদের অন্তর পরিষ্কার থাকবে অফিয়া সালামত করুবে আহলি সন্না এবং তাদের জবান হ্যাঁ হেফাজতে থাকবে জবান খুলবে না সাহাবাই কেরামদের বিরুদ্ধে রব্বানা ফেললানা রব্বানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও জবানের হেফাজত করে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও বলে এখওয়ান আল্লাহ খুন আবিল ইমান নিজের জন্য দোয়া ভুল ভ্রান্তি হলে মাফ করে দাও আর তারপরে তাদের জন্য দোয়া সাহাবাহামদের জন্য দোয়া আর ওলা তাজাল ফি কলুবিন একটু আগে বললাম ওইটা দিয়ে কি জানা গেল অন্তরকে বিদ্বেষ শত্রুতা কালিমা থেকে শ্বাস রাখো সালামতুল কলুব জানা গেল পাঁচ নম্বরে বলছেন যে অফিল আয় তাহারিম সাববিহীন এ আর দ্বারা বোঝা গেল সাহাবাই কেরামদের জন্য দোয়া করতে হবে অন্তরকে যখন সাফ করতে হবে তাহলে তাদেরকে গালমন্দ করা হারাম তাদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখা হারাম মুসলিমিন এটা মুসলিমদের কাজ না কারণ আল্লাহ বলছেন যারা পরে আসবে তারা এইরকমটা করবে আর পরে আসলেন আসার পরে যদি সাহাবের সম্পর্কে অন্তর্কে সাফ না রাখলেন জবানকে যদি সুরক্ষিত না রাখলেন তাহলে এটা মুসলিমদের চরিত্র না ছয় নম্বর যে বিষয়টি আল্লাহ রবুল আলমিন আসলে সুরে হাসরে জেহাদের ময়দানে যে ফাইয়ের ধন সম্পদ পাওয়া যায় কাফেরা ছেড়ে এমনি পালিয়ে গেছে গনিমতের ধন সম্পদ যেটা লড়াইয়ের পর পাওয়া গেছে লব্ধ ধন সম্পদ আর লড়াইয়ে যাওয়ার পরে দেখা গেল যে কাফেরা লড়তেই রাজি হলো না ও কাপুরুষ মার ছেড়ে প্রথমে পালিয়ে গেল বিনা কোনো জেহাদে কাফেরদের ধন সম্পদ পাওয়া গেল এটা ফেয়ের ধন সম্পদের ভাগ বন্টন সুরা হাসের করা হয়েছে এখানে ভাগ আল্লাহ কর্তৃকে বলছেন লীল ফোকারা ইল মহাজেরিন যারা দরিদ্র মহাজের তাদের জন্য বললে যে তাবাবু উদ্দার আলী ইমান আর আনসারদের জন্য আর তারপরে বলছেন ওয়াল্লেজিনা যাও মিম্বাদিন আর পরবর্তীকালে যারা আসবে আর সাহবাইকার জন্য মহাজির আনসার জন্য যারা দোয়া করবে আর অন্তরকে সাফ রাখবে তাদের জন্য ফায়ের দন সম্পদ তাহলে বোঝা গেল যে যারা বিদ্বেষী কেরামদের যারা সাহাবাইকেরামদেরকে গালমন্দ করেন যেমন রাফেজি আর খারেজি আর তাদের অনুসারী বর্তমান যুগে যারা আছে তাদের ফায়ের ধন সম্পদে অংশ নেই এ কথাটি অনেক মুফাসরিনগণ আয়ত তফসিরে বলেছেন যারা সাহাবাই কেরামের সম্পর্কে বিদ্বেষ রাখবে আর সাহাবাই কেরামদের জন্য দোয়া করবে না সাহাবাই কেরামদের কে গালমন্দ করবে তাদের সাইয়ের ধন সম্পদে জিহাদ ফি সাবিরা যদি হয় তাহলে তাতে ভাগ পাবে না তারা তাই বলছেন যে যারা এরকম গালমন্দ করে বা অন্তরে কালিমা রাখে সাহাবেক বিরুদ্ধে তারা ফাইয়ের হকদার হবে না এখন হাদিসটা বাকি আছে হাদিস কি আছে আহলি সনাতল জামাত রসুরামের এই হাদিস মেনে চলে কোরআনের আয়াতের পরে করেন আয়াত আল্লাহ দোয়া করতে দোয়া করে সাবেকের জন্য আর হাদিসটা মেনে চলে হাদিস কি বলা হয়েছে বলছেন নবী করিসুব্বু আসহাবি আমার সাথীদেরকে সাহাবিদেরকে গালমন্দ করিও না সে আল্লাহর কসম করে যার হাতে আমার প্রাণ তোমাদের কোন ব্যক্তি সম্বোধন করে বলছেন তারা কারা চিন্তা করেন তাবেই নাই কিন্তু পরের লোক না নবীলামের জীবদ্দশা হাদিস বলছেন অবশ্য তোমরা যদি খরচ করো তাদের মতো মানে তোমাদের আগের সিনিয়র সাহাবাহিকেরা যেমন আপনাদের মধ্যে ইসলাম ইসলামের কিছু সিনিয়র পুরানো ছাত্র আছে যারা দশ বছর বা বিশ বছর ধরে আসে প্রথম থেকে আসে আর কেউ ছ মাস এক বছর থেকে আসছেন পার্থক্য আছে না নেই অবশ্য পার্থক্য আছে ব্যক্তিক্রম দুজন একজন হইতে পারে যে অল্প সময় এসছে কিন্তু অনেক কিছু আলহামদুলিল্লাহ শিখে নিয়েছে সেটা আলাদা কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে একজন লোক দশ বছর থেকে লেখাপড়া করছে আর একজন এক বছর দুই বছর অবশ্য পার্থক্য আছে তো এখানে চিন্তা করেন পরের লোকদেরকে শুধু না সাহাবাই কিরামদেরকে যারা পরবর্তীকালে সাহাবি হয়েছেন ইসলাম গ্রহণ করে বিলম্বে ইসলাম গ্রহণ করেছেন বা পরে তারা বড় হয়েছেন তাদেরকে বলা হচ্ছে হ্যাঁ যে লাতাসুব্য আসহাবি আমার সাহাবাই কেরাম যারা ওই মহাজেরিন মক্কাতে ইসলাম গ্রহণ করেছে আনসার যারা ওই বায়াতে আকাবা উলা সানিয়াতে যে ইসলাম গ্রহণ মক্কা থেকে করে এসেছিল বা প্রথম মদিনা হিজরত করে আসতে তারা ইসলাম গ্রহণ করেছে আর তোমরা মক্কা বিজয়ের পরে ধরো ইসলাম গ্রহণ করলে পহদাইবিয়া সন্ধির পরে ষষ্ঠ হিজির পরে ইসলাম গ্রহণ করলে বা তোমরা নবম হিজড়ি দশম হিজড়িতে হোনেনের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করলে অনেক আছে না এরকম পরের লোকেরা এসে সিনিয়রিটি দেখায় না আর তোমরা বিরূপ মন্তব্য করিও না গালমন্দ করিও না আমার ওইসব সিনিয়র সাহাবাই কেরামদেরকে কারণ তোমাদের মধ্যেকার কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ ব্যয় করে ওহদ পাহাড় সমান তার কাছে কি আছে সোনা আছে আর সে আল্লাহ রাস্তাতে খরচ করে দিল কারা পরের সাহাবিরা জুনিয়র সাহাবিরা সিনিয়রদের তুলনায় আমাদের তুলনায় বলছি আমাদের কাছে সবাই সিনিয়র কিন্তু সিনিয়র সাহাবাই কেরাম যারা সাবেকিন আউ্বালিন তাদের তুলনায় যারা পরে ইসলাম গ্রহণ করে সাহাবাই কেরাম তারা যদি ওহদ পাহাড়ে সমান স্বর্ণ খরচ করে আর প্রথম সারির সাহাবাই কেরাম মহাজির আনসার তারা যদি এক মুদ অথবা অর্ধেক মুদ খরচ করে এক মুদ বলা হচ্ছে এক সায়ের চতুর্থ অংশ অন ফোর্থ সা তো এক সা যদি তিন কিলো ধরি একটু বেশি করে ধরলাম কেউ আড়াই বলছি কেউ তিন কিন্তু একটু বেশি ধরা নিরাপদ তিন তাহলে অর্ধেক হয় দেড় কেজি আর হ্যাঁ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ এই সাতশো পঞ্চাশ গ্রাম যদি আউবাকার ওমার ওসমান আলী কেউ খরচ করে থাকেন আশরাম ওবাসরা খরচ করে থাকেন বদরি সাহাবাহিকেরামরা খরচ করে থাকেন হ্যাঁ বা যারা অহুদে হাজির তারা শরীর খরচ করে থাকেন যারা আহদেবিয়ার সুলাহদেবিয়ার আগে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা যদি খরচ করে থাকেন আর তোমরা পরে ইসলাম গ্রহণ করেছে হে সাহাবিরা তাদের সমান নাকি পাবে না অহুদ পাহাড়ের সমান তোমরা খরচ করে ওয়ালা নাসিফা এমনকি তার অর্ধেকও যদি হয় নাসিফ নিঃসেরি অর্থে নিসকে আরবিরা নিস বুঝেন আপনারা নিসকে আপনারা নুস নুস করেন আপনারা নুস না কি ওইটা নিসফুন নুন সদ ফা নিস মানে অর্ধেক হাফ ওইটাকে নাসিফও বলা হয় নাসিফও বলা হয় আমরা অনেক বাংলা শব্দকে বিকেল আর বৈকেল বলছি না বলছি না বলছি না হ্যাঁ, মেলা শব্দ আমাদের ভাষাতে আছে একটা শব্দকে তিন রকম চার রকম করে বলছি শীঘ্র শিগির কত আছে এরকম শব্দ ঠিক আরবি তো এরকম আছে নিস মানে অর্ধেক আর নাসিফ মানেও অর্ধেক তো মা বালাগা মুদা আহাদিম ওয়ালা নাসিফা এমনকি তারা অর্ধেক তাহলে সাতশোর অর্ধেক সাড়ে তিনশো গ্রাম তিনশো সাড়ে তিনশো গ্রাম এটা একটা ওজন যা সহেল ফৌজান হাফেজ লিখেছেন কিন্তু অনেক আলমরা ওজনের ক্ষেত্রে লিখছেন একমত প্রায় আনুমানিক ছয়শো গ্রাম যেমন শেখ সফিউল মোবারকপুরি বলগোল ভাষ্যে বা তার আগে অনেকেই লিখেছেন তারা ওজনে যে ছয়শো গ্রাম এক মুদ হয় ছয়শো গ্রাম এক এক মুদে যেহেতু রাসুল উল্লাহ কি করতেন হ্যাঁ অজু করতেন এতাওয়াদবিল মুদ্দে ওয়াকতাসেল বিসাই এক সা পানিতে গোসল করতেন আর এক মদ পানিতে উজু করতেন তো ওই হাদিসটার ব্যাখ্যাই ছয়শো গ্রাম তো ছয়শো যদি হয় তাহলে তিনশো হয় অর্ধেক মুদ কত হয় তিনশো গ্রাম যদি হ্যাঁ অগ্রগামী সাহাবাই প্রথম সারি সাহাবাই কেন খরচ করে আর পরে তোমরা এসছো হে সাহাবিরা তোমরা যদি ওহত পাহাড়ের সমান খরচ করো তাও তাদের সমান নাকি পাবে না এই ছিল হাদিস হাদিসটা থেকে যা জানতে পারলাম এটুকু শুনিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই মাসাইলগুলো যেগুলি হাদিস থেকে ইস্তেমাত হলো সেটা জানার আগে সাহাবি কাকে বলে একটু শুনি সাহাবি আসহাবি আসহাব শব্দটি সাহেবের বা সাহেবের বহু বচন সাহেব মানে জানা আছে সাহেব মানে সঙ্গী সহচর সাহাবি কাকে বলে বলবেন না বলবেন না আচ্ছা দেখা বলবেন না সাক্ষাৎ করা বলবেন সাক্ষাৎ কথাটি সূক্ষ্ম কারণ দেখার সম্পর্ক হচ্ছে নজরের সাথে অন্ধ সাহাবিকে তাহলে খারিজ করে দিবেন আপনি সাহাবিতে এর আগে একবার বলেছি এই জন্য মানরা আন্নাবি বলবেন না যে নবী সালামকে দেখেছেন কথা বলবেন বলবেন মাল্লাকি আন্নাবি সাল্লাম মোমেনান বেহি ও মাতা আলা জালিক আর একটি শর্ত লাগছে দেখলে হবে না এর উপর যেন ইমানের উপর যেন মৃত্যু হয় তাহলে প্রথম শর্ত হচ্ছে যে নবী করিম সাহেবের সাথে সাক্ষাৎ করলো মেনান বেহি ইমানের অবস্থায় কুফরের অবস্থায় সাক্ষাৎ হচ্ছে ইমান এনেছে আউ বাকার জামানে রাজি তাহলে সাহাবি হবে না এরকম আছে মেলা কেউ দেখেছে মেলাবার দেখেছে মেলাবার দেখেছে ওই মানবো না ইসলাম মানবো না পরে হুঁশ হয়েছে হেদায়ত হয়েছে কখন আবু বাকার জামান না উমর জামান নেই সাহাবি না জি কথা বলছেন না ই যেই ব্যক্তি নবী সাথে সাক্ষাৎ করেছে মোমেনান ভাই ইমানের অবস্থায় ও মাতা আল্লাহ আলিক আর তার উপরেই মৃত্যুবরণ করেছে যাতে করে কেউ এরকম হয়েছে নবী সাহসের কাছে ইসলাম গ্রহণ করেছে আর তারপরে গিয়ে মোরতাদ হয়ে গেছে হম সাহাবি হবে ও তো মোরতাদ হয়ে মারা গেল আর একটা মশলা নেই আমার আলোচনা হাফিজ রহমতুল্লাহ আলাই মুস্তাল্লাহ ওসুল্লাহ হাদিসের কিতাব যা নফাতুল ফিকর তাতে আলোচনা করেছেন এমন যদি কোনো সাহাবি হয় যে ইসলাম গ্রহণ করল নবী সাল্লা সাক্ষাৎ করল ইমানের অবস্থায় আর তারপরে মুরতাদ হয়ে গেল আর তারপরে কিছু মুরতাদ নবী করে গেলেন আর তারপরে আবার তবা করে ফিরে আসলো ইসলামের দিকে এখন একে সাহাবি বলা যাবে কিনা যাবে যাবে এটা ঠিক ইখতলাফ আছে এতে বোধ তাই বলছেন ইবিন হাজার ওয়ালাউ তাহু যদিও মাঝখানে মুরতাদ হয়ে গিয়ে থাকে কিন্তু তার নসিব হয়েছে ভাগ্যবান যে সে ফিরে এসছে প্রথম যখন ইসলাম গ্রহণ করে নবী সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ ঘটেছে ইমানের অবস্থায় সাক্ষাৎ ঘটেছে দুর্ভাগ্য যে মূর্ত হয়ে গেছিল আর তারপরে আবার ইমানে ফিরে এসছে আর ওর উপরে মৃত্যু হয়েছে তাহলে তিনি হচ্ছেন সাহাবি যদিও মর্যাদার পার্থক্য রয়েছে সবাই এক মর্যাদার নাম জি তাই বলছেন এখানে সাহাবিকে হুয়া মাল্লাকি আন্নাবি রা বলবেন না যে দেখেছেন এই কথাটা বলে যান যাতে করে অন্ধ সাহাবিদেরকে আমরা এতে সামিল করতে পারি বোঝা গেছে না অন্ধ মানুষ তো দেখে না জীবন অন্যকে এক নজর দেখেননি কিন্তু ইভিনে উম্মে মাকতুম নবীর কাছে হ্যাঁ অনেক হাদিস বর্ণনা করেছেন শিখেছেন শিখেছেন আজান দিয়েছেন জি হজরের যে ব্যক্তি নবী ইসলামের সাথে সাক্ষাৎ করলো মোহামিনান ইমানের অবস্থা মাতা আল্লাহ আর এর মৃত্যু বরণ করলো সে হচ্ছে সাহাবি এই হাদিস থেকে যা জানতে পারলাম শোনাই দিই আপনাদেরকে এই হাদিস দ্বারা বোঝা গেল যে গাল দেওয়া হচ্ছে সাহাবাই কেরামদেরকে এমনি গাল দেওয়া ফাঁসেকের কাজ মুসলিমকে গাল সে বাবুল মুসলিম ফসুকুন এর মানে না হাদিস মুসলিম আসছে যা কাফেরকে গাল দেওয়া যায় না মোটেই না কিন্তু মুসলিমের মানিজ্যত মর্যাদা দিন ইসলামে আরো বেশি সেই জন্য মুসলিম কথাটি বলা হয়েছে সাহাবাই কেরামদেরকে গাল দেওয়া হারাম এই হাদিস দ্বারা জানা গেল কারণ লাতা আসাবি আমার সাহাবাই কেন গাল বন্ধ করবে না দুই নম্বর জানা গেল যে তাদের ফজিলত রয়েছে অন্যদের ওপর সাহাবাইকারদের ফজিলত অন্যদের ওপর রয়েছে যদি পরবর্তীকালের সাহাবিদের ওপর হ্যাঁ প্রথম সারি সাহাবাইকারদের ফজিলত থাকে তাহলে অন্যদের ওপর তো ফজিলত রয়েছেই তিন নম্বর যে বিষয়টি জানতে পারলাম সেটা হচ্ছে যে মানুষের নিয়ত গুণে সব কম বেশি হয় নিয়ত গুণে নেকি কম বেশি হয় আপনিও একশো রিয়াল দান করলেন আর আমিও দান করলাম সবাই মিলে একশো একশো দান করলাম মনে করছেন সবার নেকি সমান হবে মোটেই না মোটেই না অনেক পার্থক্য হইতে পারে হইতে পারে আমি দেখা দেখি দিলাম নজবুল্লাহ হ্যাঁ না দিলে যেন খারাপ দেখে অনেকে দিল দিলাম সবাই বিছিয়ে আমিও দিয়ে দিই হ্যাঁ চক্ষুল্লাজে দিলাম একজনের মাসে তিন হাজার আসে একশো দিল একজন মাত্র পাঁচশো রিয়াল আসে ওর থেকে একশো দিল সমান তারপরে দেওয়ার সময় তার অন্তরে যে কেসিয়াত অন্তরে যে অবস্থা ওটা তো আল্লাহ জানছেন অন্তরে জানেন হ্যাঁ সময় সব এবাদতে শুধু দান খেয়ালাতে এমন সলাতে দাঁড়িয়েও চিন্তা করেন যে একরকম অন্তর নেই জি হ্যাঁ সুতরাং এন্নামাল আমল ও নিয়া মানুষের আমল কিসব নির্ভরশীল নিয়তের উপর তাই বলছেন ওয়ান্নাল আমাল এত ফাজালো আর আমল কম বেশি হয় বেহাসবে নিয়াতে হি ওই ব্যক্তির নিয়ত অনুযায়ী এক অবেহাসবিল ওয়াক্ত আল্লাজি আদাফি আর সময় হিসাবে এক সময় দান করছি ধরেন একটা লোক মোটামুটি সচ্ছল সচ্ছল ব্যক্তি কিন্তু আমরা চাইছি যে এক্সিটে ফাইনাল এক্সিটে চলে যাবে ওনার জন্য আমরা কিছু কালেকশন করে চলেন ভাউকে কিছু দিয়ে দিই এটা একটা দান হইল মুসলিম ভাইকে হেল্প করলাম আর আর একজন একেবারে নিঃস্ব সর্বহার কিচ্ছু নেই ওর হ্যাঁ অনাহারে আছে ওর ছেলে মেয়ে তার জন্য দান করলাম সমান সমান না এটা কি কিসে থেকে জানলাম এই হাদিস থেকে কিন্তু এই মশলাগুলি জানলাম নিয়তের বিষয়টি আর সময়কালের বিষয়টি সময়কাল হিসাবে নেকির পার্থক্য হয় স্থান হিসাবে নেকির পার্থক্য হয় আর মানুষের নিয়ত হিসাবে নেকির পার্থক্য হয় দেখেন প্রথম সারি সাহাবাই কেরামরা যেই নিয়ত নিয়ে জানমালের কোরবানি করেছেন পরের লোকেরা অবশ্যই ওই রকম হইতে পারে না ঠিক না এটা একটা দিক আর একটা দিক হচ্ছে প্রথম সারির সাহাবাই বদরে ওহদে যেই সময় ইসলাম কখন যে মুছে দেবে হ্যাঁ কখন যে সাফ করে দেবে এইরকম অবস্থা সেই সময় তারা জানমালের কোরবানি করছেন আর মক্কা বিজয়ের পরে এখন তো ইসলামিক স্টেট এখন তো আমাদেরই সবকিছু এখন আমরা ইসলামের খেদমত করছি সমান না মোটেই সমান না এখান থেকে চিন্তা করুন আপনি এমন এলাকা গিয়ে দাওয়াতের কাজ করলেন যেখানে জিরো থেকে শুরু করেছেন একটি সহিদার লোক ছিল না আর মাশাল্লাহ সেখানে সহিহাকিদার অনেক লোক তৈরি হয়েছে আর আর একজন লোক তৈরি করা ফিল্ড পেল আপনি গিয়ে তৈরি করেছেন গ্রামে আর আপনার গ্রামে আর ভাই গেল এখান থেকে নিজে সহিহাকিদার নিয়ে গেছে যাওয়ার পরে সে কোন রকমের প্রতিবাদ আর প্রতিরোধ আর বিরোধিতা আর শত্রুতা মসজিদ থেকে বের করে দিবে কোনো কিছুর সম্মুখীন হলো না আরাম সে গিয়ে পৌঁছিল আর গিয়ে দাওয়াতের কাজে লেগে গেল আর সেও আপনার মতো নিজেকে সিনিয়র মনে করছে সমান মোটেই সমান না আল্লাহর কাছে জি তাহলে আপনি কোন পরিস্থিতি আছেন আর কতটা আপনার অবদান আছে ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য এটা দেখার বিষয় রয়েছে নিয়তের ওপর নির্ভরশীল ইন্নামালামালবিন নিয়ত আর স্থান এবং কালের হ্যাঁ, দিকে লক্ষ্য করেও আমলের গুরুত্ব বাড়ে আর কমে শেষখানে একটি হাদিস উল্লেখ করেছেন শেখ সাহেব ফজান হাফিজ তবে হাদিসটার হাওয়ালা তিনি বরাদ দেননি বলছেন যে হাদিস আছে মান আহাব্বা সাহাবাত আসরা আলিম কেউ যদি সাহাবাইকেরামদেরকে ভালোবাসে এবং তাদের প্রশংসা করে ফাকাদ আতা রসুল সে রসুল্লাহ আনুগত্য করল কারণ তাদেরকে ভালোবাসতে বলেছেন ওমান সাব্বাহম আর কেউ যদি সাহাবাইকেরামদের গালমন্দ করে ও আবগাদাহ তাদের সাথে শত্রুতা বিদ্বেষ রাখে ফাকাদ আসার রসুল সাল্লাম তাহলে রসুল্লাহামের নাফারমানি করল আজকে এখানে আলোচনা শেষ করছি ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে আবার আমাদের ধারাবাহিক আলোচনা হবে صلى الله عليه وسلم محمد وعلى آله وصحبه أجمعين يا كريمان منه قرآن كريم ردنا القلب سطورا من ضياء